তাদের মধ্যে নবী রাসুল আলাহিসাল্লামদের পাঠিয়েছেন কিতাব ও সহিফা নাজিল করেছেন এবং জিহাদ ও শাহাদাতের আদেশ দিয়েছেন এজন্য আল্লাহ সুবাহানুয়া আলার অনুসারীগণ ও শয়তানের অনুসারীদের মধ্যে রয়েছে চিরশত্রুতা আর এই শত্রুকে ধ্বংস করার জন্যই প্রতিষ্ঠিত করা হবে মুসলিম জাতি ও সঠিক খিলাফাত ব্যবস্থাকে আল্লাহ তালা সুরা জারিয়াতের ছাপ্পান্ন আয়াতে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون এবং আমি মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি যার মানে হচ্ছে একমাত্র আল্লাহ তালারই ইবাদত করতে হবে সুরা নাহলের ছত্রিশ নং আয়াতে আল্লাহ তালা আরও বলেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت অর্থাৎ এবং নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে এবং তগুতকে বর্জন করে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 সঠিক পথ ভুল পথ থেকে পৃথক হয়ে গেছে সুতরাং যে তগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনয়ন করে তাহলে সে যেন এমন মজবুত হাতল আঁকড়ে ধরল যা কখনোই ভাঙবে না এবং আল্লাহ তালাই হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা জুমারের সতেরো নং আয়াতে আরও বলা হচ্ছে والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد অর্থাৎ যারা ইবাদত না করার মাধ্যমে তগুদকে প্রত্যাখ্যান করে এবং অনুশোচনার সাথে আল্লাহ তালার অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব আমার বান্দাদেরকে সুসংবাদের ঘোষণা দাও সম্মানিত উপস্থিতি শাহিক বলছেন লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তালা কিভাবে তার নিজের প্রতি বিশ্বাসের ব্যাপারে কথা বলার পূর্বে তগুতের প্রতি অবিশ্বাসের কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া এই বাক্যের মাধ্যমে আল্লাহ তালা তার তাওহিদের একত্ববাদের নির্দেশ দিচ্ছেন শক্ত হাতলের সেই মহান মূল নীতির প্রতি নির্দেশ করছেন অতএব অন্যান্য তগতের প্রতি চরম প্রত্যাখ্যান ছাড়া আল্লাহ তালার প্রতি বিশ্বাসে আন্তরিকতা অর্থাৎ নির্ভেজাল ইমান কখনোই আসতে পারে না প্রিয় উপস্থিতি তগত হচ্ছে সেই সকল মিথ্যা মাহবুদ যার প্রতি প্রত্যেককেই অবিশ্বাস স্থাপন করতে হবে এবং ইবাদতের ক্ষেত্রে একে প্রত্যাখ্যান করতে হবে যেন আল্লাহর প্রদত্ত নিরাপত্তা সেই দৃঢ় ও শক্ত হাতলকে আঁকড়ে ধরে থাকা যায় তগুত শুধুমাত্র পাথর মূর্তি বা গাছ নয় যেগুলোর প্রতি সিজদাবনত হয়ে বা আহ্বান জানিয়ে অথবা যেগুলোর নামে শপথ করে ইবাদত করা হয় বরং এগুলোর অর্থ আরও ব্যাপক তগত হচ্ছে যাকে আল্লাহর পরিবর্তে ইবাদত করা হয় এবং সে এই ইবাদত গ্রহণ করে এমন সকল কিছুই তগতের অন্তর্ভুক্ত সেটা ইবাদত বা আনুগত্য প্রদর্শন যে কোনো কাজের মাধ্যমেই করা হোক না কেন তগতের উদ্ভব হয় জুলুম থেকে যা সংগঠিত হয় সৃষ্টিকর্তৃক সীমা লঙ্ঘনের মাধ্যমে ইবাদতের কাজসমূহের মধ্যে রয়েছে ভক্তি প্রদর্শন সিজদাবনত হওয়া আহ্বান করা শপথ করা জবাই করা ইত্যাদি বিষয়গুলো কারো আইনের প্রতি অনুগত থাকাও একটি ইবাদত আল্লাহ তালা খ্রিস্টানদের সম্পর্কে সুরাত তওবার একত্রিশ নং আয়াতে বলেন اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله অর্থাৎ তারা তাদের পণ্ডিত ও ধর্মযাজকদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করেছিল প্রিয় উপস্থিতি যদিও তারা তাদের পণ্ডিত ও ধর্মযাজকদেরকে সিজদা করত না তাদের প্রতি অবনত হতো না কিন্তু যখন তারা তাদের পণ্ডিত ও ধর্মযাজকেরা হালালকে হারাম এবং হারামকে হালাল করল তখন তারা তাদের আনুগত্য ও অনুসরণ করেছিল ঠিক এটাকেই আল্লাহ তালা তাদের ইবাদত হিসেবে উল্লেখ করেছেন কারণ আইনের অনুগত থাকা ইবাদতেরই অন্তর্ভুক্ত আইন দেবার অধিকার একমাত্র আল্লাহ তালারই কাজ যে কেউ সেখানে হস্তক্ষেপ করবে সে মুশ্রিক হয়ে যাবে এর একটা প্রমাণ হচ্ছে রাসুলুল্লাহ আলহি আসাল্লামের সময়ের একটি ঘটনা যা একটি মৃত ছাগলকে কেন্দ্র করে আল্লাহর অনুসারীগণ ও শয়তানের অনুসারীদের মধ্যে সংঘটিত হয়েছিল সে সময় মুশ্রিকরা মুসলমানদের বিশ্বাস করাতে চাচ্ছিল যে ছাগল মুসলমানেরা জবাই করে এবং যে ছাগল নিজে নিজেই মারা যায় তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তারা দাবি করেছিল যে ছাগল নিজে নিজেই মারা যায় সেটিকে আল্লাহ তালা বধ করেছেন এ সময় নাজিল হল সুরা আন আমের একশো একুশ নং আয়াত وإن أطعتموهم إنكم لمشركون অর্থাৎ এবং যদি তোমরা তাদের আনুগত্য করো মৃত প্রাণী খাওয়া বৈধ করে নেওয়ার মাধ্যমে তাহলে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং যে কেউ নিজেকে আইন প্রণেতা বা আইনসভার প্রতিনিধি বানায় অথবা অপরকে এই কাজের জন্য নির্বাচন করে তারা সবাই তাওগুতের অন্তর্ভুক্ত হোক সে শাসক বা শাসিত কারণ সে আল্লাহর দেয়া সীমা অতিক্রম করেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালার বন্দেগি করার জন্য এবং আল্লাহ মানুষকে তার প্রণীত আইনসমূহ মেনে চলতে আদেশ করেছেন কিন্তু অনেক মানুষই আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে এবং তার সীমা ছাড়িয়ে যায় মানুষ নিজেকে আল্লাহর সমান করতে চায় কিন্তু আইন প্রণয়ন হলো একমাত্র আল্লাহ তালার অধিকার আর সেই অধিকারে মানুষ অংশ নিতে চায় যা কখনোই অনুমোদিত নয় যদি কেউ এই সীমা ছাড়িয়ে গিয়ে সেটা করে ফেলে তবে সে নিজেকে আইন প্রণয়নকারী রবে পরিণত করে এবং সে তগুদদের অন্যতম নেতায় পরিণত হবে তার ইসলাম ও তাওহিদে বিশ্বাস গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না সে যা করেছে তা অবিশ্বাস ও প্রত্যাখ্যান করে এবং তার পূর্বের বিশ্বাসের অনুসারী ও সাহায্যকারীদের থেকে মুক্ত হবার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ তালা সুরা নিসার ষাট নং আয়াতে বলেন يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا এবং তারা বিরোধের ক্ষেত্রে ফয়সালার জন্য তগুতের কাছে যেতে চায় অথচ তাদেরকে তগুতকে প্রত্যাখ্যান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায় প্রিয় উপস্থিতি শাইক এখানে সালাবদের কিছু মন্তব্য উল্লেখ করেছেন যেমন মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন তগুত হচ্ছে মানুষের ছদ্মবেশী শয়তান যার কাছে মানুষ বিচার ফয়সালার জন্য যায় এবং তার আনুগত্য করে তাফসির ইবনে কাসির হতে নেওয়া হয়েছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন এজন্য যে কেউ পবিত্র গ্রন্থ কোরআনের বিধান ছাড়া ফয়সালা করে সে হচ্ছে তগুদ মাজমু আল ফাতোয়া খণ্ড আটাইশ পৃষ্ঠা দুইশো এক ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেন এমন প্রত্যেকেই তগুত যারা সীমা অতিক্রম করে যা হতে পারে ইবাদতের ক্ষেত্রে হতে পারে অনুসরণের ক্ষেত্রে সুতরাং যে কোনো মানব গোষ্ঠীর ক্ষেত্রে তগুত হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ ও তার রাসুল আলহি আসাল্লামের পরিবর্তে বিচারক হিসেবে মানা হয় অথবা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় অথবা আল্লাহর বিধানের পরিবর্তে যাকে অনুসরণ করা হয় অথবা অজ্ঞতাবশত যার আনুগত্য করা হয় এমন বিষয়ে যেখানে আনুগত্য শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত তিনি আরও বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বিচার ফয়সালা করার জন্য যে বিধি বিধান নিয়ে এসেছেন তা অনুযায়ী যে ব্যক্তি বিচার ফয়সালা করে না অথবা তার অনুসরণ করে না সে নিশ্চিতভাবেই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 নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয় উপস্থিতি অনেক মানুষই এসব বিধান দাতাদের গ্রহণ করেছে এবং আইন প্রণয়নের বিষয়টিকে তাদের জন্য তাদের সংসদের জন্য তাদের আঞ্চলিক স্থানীয় ও আন্তর্জাতিক শাসন কর্তৃত্বের জন্য একটি অধিকার ও বৈশিষ্ট্য হিসেবে মেনে নিয়েছে তারা এটা প্রমাণ করেছে তাদের আইন কানুন এবং সংবিধানের মাধ্যমে যার বাস্তবতা তাদের জানাই রয়েছে প্রিয় উপস্থিতি শাইক এখানে কয়েকটি দেশের সংবিধানের কিছু অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন যেমন কৈতি সংবিধানের একান্ন নং অনুচ্ছেদে বলা আছে সংবিধান মোতাবেক আইন প্রণয়নকারী পরিচালিত হবে রাজপুত্র ও সংসদীয় পরিষদের মাধ্যমে জর্ডানের সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদে বলা আছে বাদশাহ ও সংসদীয় পরিষদই আইন প্রণয়নের ক্ষমতার অধিকারী মিশরীয় সংবিধানের ছিয়াশি নম্বর অনুচ্ছেদে বলা আছে সংসদই হচ্ছে আইন প্রণয়নকারী অতএব তারা প্রত্যেক এমন ব্যক্তির রব হয়ে বসে আছে যারা তাদের আনুগত্য অনুসরণ করে অথবা এই কুফরি ও শিরকের ব্যাপারে তাদের সাথে একমত পোষণ করে ঠিক যেমনটি আল্লাহ তালা খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন যখন তারা তাদের পণ্ডিত ও ধর্মযাজকদের অনুসরণ করেছিল আজকের এই গণতন্ত্রের অনুসারীরা যারা গণতন্ত্র নামক মতবাদে বিশ্বাস করে এবং এর অনুসরণ করে যারা গণতন্ত্র মতবাদ বাস্তবায়নে সরাসরি অংশগ্রহণ করে তারা আরও বেশি নিকৃষ্ট ও অপবিত্র কারণ সেই ধর্মযাজকেরাও তাদের মতো কাজ করেছিল ঠিক কিন্তু তারা তাদের কর্মকে আইন বা বৈধ পদ্ধতি বলে দাবি করত না অথবা এসব নিয়ে তারা কোনো সংবিধান বা পুস্তক তৈরি করত না এছাড়া সে সময় কোনো ব্যক্তি তাদের সেসব সিদ্ধান্ত অমান্য বা অগ্রাহ্য করলে তারা তাকে কোনো শাস্তি প্রদান করতো না তারা তাদের এমন কর্মের সাথে আল্লাহর কিতাবের সামঞ্জস্য তৈরি করার কোনো হীন চেষ্টাও করতো না যেমনটা এই সময়ের তগদগুলো করে থাকে প্রিয় উপস্থিতি শাইক পরিশেষে বলছেন যদি আপনি এই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে আপনার জানা উচিত ইমানের সেই সর্বাপেক্ষা মজবুত হাতলকে আঁকড়ে ধরতে মানব সৃষ্ট দেব দেবীদের অবিশ্বাস পোষণ করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া আল্লাহ সুবহানহমা তালা আমাদেরকে সেই সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ